الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে কবুল করে কিছুটা সময় কোরআনে করিমের তালিমের এক ফজিলতপূর্ণ মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ ওর আনি করিমের ছোট একটি সুরা সুরাতুল আসর সুরাতুল নাসর এই সুরাটা তালাত করা হয়েছে আমাদের প্রায় সকলের এই সুরাটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ এই সুরার বিশেষত্ব হল যে পূর্ণাঙ্গ রূপে অবতীর্ণ এই সুরাটাই কোরআনে কারিমের সর্বশেষ সুরা এই সুরা নাজিলের পর নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আরো দুই বা তিন বছর বেঁচে ছিলেন কোরআনে করিমের আরো বিভিন্ন আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোন সুরা এই সুরার পরে নাজিল হয়নি অসংখ্য আয়াত নাজিল হয়েছে আলিয়ম আকমাল তোলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম নিয়ামাতি ওরাজুই তোলাকুমুল ইসলাম দিনা এই আয়াতকে কোরআনে করিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত বলা হয় এটি সর্বশেষ নাজিলকৃত আয়াত কিন্তু সুরা সর্বশেষ কোন সুরাটা নাজিল হয়েছে এই সুরাতুন নাসর এই সুরাটা সর্বশেষ সুরা হিসেবে নাজিল হয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সপ্তম হিজড়িতে খাইবার বিজয়ের পর খাইবার ছিল ইহুদিদের এলাকা মদিনার নিকটবর্তী খাইবার এলাকাটা এই জায়গায় ইহুদিদের বস্তি ছিল এই ইহুদিরা এই খাইবার এলাকায় থেকে মদিনার ইসলাম মুসলমান নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এরা লিপ্ত ছিল তো এদের এই সমস্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থেকে ইসলাম মুসলমানদেরকে রক্ষার স্বার্থে এ খায়বার নবী করিম সাল্লাহ আলহি এই খায়বার এলাকায় যান এবং সে জায়গায় মুসলমানদের একটা বিজয় অর্জিত হয় তো এই খাইবার বিজয়ের পর সুরাতুল নাসরটা আল্লাহ তালা নাজিল করছেন এবং এই সুরার মাঝে মুসলমানদেরকে একটা বিজয়ের সুসংবাদ আল্লাহ তালার তরফ থেকে একটা সাহায্যের সুসংবাদ প্রদান করা হয়েছে আ আ বলা হয়েছে যখন ইদা শব্দের অর্থ হইল যখন যা আ যা আ শব্দের অর্থ হইল আশা যখন আসবে ইদা যা যখন আসবে কি আসবে নাসরুল্লাহি নাসরুন শব্দের অর্থ হইল সাহায্য নাসরুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর সাহায্য ইদা যা নাসরুল্লাহি যখন আল্লাহর সাহায্য আসবে ইদা যা নাসরুল্লাহি যখন আল্লাহর সাহায্য আসবে তাহলে একটা সুসংবাদ যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়াল ইদা জা ফাতহুল্লাহি নাসরুল্লাহ এরপরে ওয়াল ফাতহ ফাতহুটাকে নাসরুল্লাহ এর উপর এর সাথেই সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিজয় আসবে তা আল্লাহ তিনি সাহায্যকারী আল্লাহ তিনি বিজয় দানকারী জয় পরাজয় আল্লাহর হাতে সাহায্য আল্লাহর হাতে আল্লাহ একটা বিজয় তো হইল খয়বর বিজয় খয়বর এই অঞ্চল বিজয়ের পর আল্লাহ মুসলমানদেরকে জানাচ্ছেন যখন আল্লাহর তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে বিজয় সামনে বিজয়টা আসবে সাহায্যটাও আসবে কি সামনে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটা বিজয় এমন একটা সাহায্য আসবে সাহায্যটা কেমন বিজয়টা কেমন ওরা তোমরা দেখতে পাবে ওয়াও শব্দের অর্থ হইল আর আইতা আর তোমরা দেখতে পাবে রাইতা শব্দের অর্থ তুমি দেখতে পাবে আইতা আর তুমি দেখতে পাবে মানুষদেরকে তুমি দেখতে পাবে মানুষদেরকে শব্দের অর্থ তুমি মানুষদেরকে দেখতে পাবে ইয়াদ না তারা প্রবেশ করতেছে তারা আসতেছে কোথায় আসতেছে আল্লাহর দিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম এই ইসলামে মানুষ তারা সকলেই প্রবেশ করতেছে আফওয়াজান দলে দলে তুমি দেখতে পাবে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে তোমরা দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে কত বড় বিজয় আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিজয় এমন একটা সাহায্য তোমাদের জন্য আসতেছে যে আল্লাহ এই বিজয়টা দান করার পর তোমাদেরকে এই সাহায্যটা দান করার পর মানুষ আর একলা একলা মুসলমান হবে না এতদিন পর্যন্ত যারা ইসলামের সত্যতা বুঝতে পেরেছে তারা কিভাবে এসে আল্লাহর রসুলের কাছে মুসলমান হয়েছে গোপনে মুসলমান হয়েছে কিন্তু সামনে খুব দ্রুত এমন এক বিজয় আসছে এই বিজয়টা অর্জিত হয়ে যাওয়ার পর মানুষ আর একাকীভাবে ইসলামে প্রবেশ করবে না মানুষ আর গোপনে ইসলামে প্রবেশ করবে না মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে মানুষ দলে দলে আল্লাহ তালার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করবে আল্লাহ এই বিজয়টা আল্লাহ তালার তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে এই বিজয় দ্বারা নবী করিম সাল আলাইসাল্লামের জীবনের একটা বড় বিজয় মক্কা বিজয় এই মক্কা বিজয়ের দিকে আল্লাহ তালা ইঙ্গিত করছেন যে মক্কা তোমাদের বিজয় হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম মদিনায় এসেই নিজেদের আবাস নিজেদের নিবাস নিজেদের একটা ঠিকানা তৈরি করছে কিন্তু তারা তো আসলে মক্কার অধিবাসী তাদের মাতৃভূমি মায়ের ভূমি তো মক্কা ছেলেবেলাটা তো মক্কায় কাটছে তো এই ছেলেবেলার যে একটা আকর্ষণ মাতৃভূমির যে একটা মমত্ববোধ মাতৃভূমির যে একটা প্রেম এটা তো নবী করিম সাল আলহি আসাল্লাম সাহাবা একরামদের হৃদয়ে সবচেয়ে বেশি ছিল মাতৃভূমির সাথে সাথে বাইতুল্লার প্রেম বাইতুল্লার ভালোবাসা এটা কি পরিমাণ ছিল যেই আল্লাহকে রব হিসেবে শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে আল্লাহ তালাকে ইলাহ হিসেবে গ্রহণ তাদের অপরাধ তো একটাই যে তারা তাদের অপরাধ একটাই যে তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তারা বিশ্বাস শুধুমাত্র এই একটা অপরাধে তাদেরকে নিজ মাতৃভূমি ছাড়তে হয়েছে আর সে আল্লাহর ঘরটা কোথায় মক্কায় তাদের মাতৃভূমিতে আল্লাহকে ডাকছেন আল্লাহ তালার সাথে ভালোবাসা আল্লাহ তালার সাথে মোহাব্বত আল্লাহ তালার উপাসনা চলছে কিন্তু আল্লাহর ঘর ঠিক যেথায় আল্লাহর ঘর আল্লাহর ঘরটাকে সামনে রেখে আল্লাহকে ডাকতে পারছেন না আল্লাহর ঘরটাকে সামনে রেখে আল্লাহকে একটা সেজদা দেওয়া থেকে তারা বঞ্চিত এই ব্যথা এবং এই বেদনা এটা তো সাহাবা একরাম সহ আল্লাহ রসুলকে সার্বক্ষণিক এটা পোড়া দিচ্ছিল আর মক্কার ভূমি এটা ছিল তাদের জন্য সবচেয়ে সংকীর্ণ এই মক্কা ভূমিতে তাদের উপর এক নির্মম নির্যাতন একটা অত্যাচার মক্কার নেতৃত্ব মক্কার মরল মক্কার দায়িত্বশীলদের তরফ থেকে তাদের উপর হয়েছে তপ্ত বালু মক্কার উত্তপ্ত মরুভূমির তপ্ত বালুতে তাদেরকে শুধুমাত্র আল্লাহ আহাদ আল্লাহ এক এই কথাটা বলার কারণে তাদেরকে সেই তপ্ত বালুতে উপর থেকে শক্ত পাথর চাপা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে সেই মক্কা যেই মক্কার আপনার মাতাফ বাইতুল্লার চারিদিকে কঙ্কর্ময় জমিনে বেলালকে শুধুমাত্র ইমানের কারণে তাকে টর্চার করা হয়েছে তাকে হ্যাচারানো হয়েছে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে যে জমিনে হজরতে খাব্বাবের রক্ত যে জমিনে ঝরছে আল্লাহর রসুল যে বাইতুল্লাহকে সামনে রেখে সেজদা করার কারণে সেজদারত অবস্থায় তার ঘাড়ের উপর উটের দাড়ি ঘড়ি ইত্যাদি তার ঘাড়ের উপর রেখে দেওয়া হয়েছে যে তিনি শ্বাস নিতে পারছিলেন না মাথা তুলতে পারছিলেন না আর সেই নির্যাতন সেই অসহায় অবস্থায় মক্কার কাফেররা চারিপাশে অট্টহাসি এবং আনন্দ উল্লাস করছে রক্ষা করার কেউ ছিল না শিশু বাচ্চা ফাতেমা ঘর থেকে দৌড়িয়ে এসে এই ছোট একটা বাচ্চা এতিম একটা বাচ্চা ফাতেমা বাবাকে বাবার ঘাড়ের উপর রেখে দেওয়া নারী ভূমি ভরি বাবা মাথাকে সোজা করতে পারছেন না ছোট বাচ্চাটা এসে বাবাকে সহযোগিতা করছে যেই মক্কাটা এত সংকীর্ণ এমন এক কঠিন জনপদ মক্কা মদিনার এই আবাস ভূমিতেও তাদের নিরাপত্তা নেই কেন নেই সেই মক্কার হুঙ্কারে মক্কার হুঙ্কারে মদিনাতেও তাদের কোনো নিরাপত্তা নেই আল্লাহ তালার তরফ থেকে সেই মক্কার ব্যাপারে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন যে সে মক্কা তোমাদের বিজয় হবে আর সুসংবাদটা শুধু বিজয়ের সুসংবাদ তাই না যে মক্কাটা শুধু বিজয় হবে তাই না বরং দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করবে এই সুসংবাদ আল্লাহ তালা মুসলমানদেরকে দিচ্ছেন এমন একটা সময়ে যখন এই জিনিসটা এই কথাটার কল্পনাও তারা করছেন এমন একটা সময়ে সুরায় সুরে আল্লাহ তালা সাহাবা একরমদেরকে সুসংবাদ শোনাচ্ছেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দিবে খুব বেশি দিন দেরি না ওরা আইতান নাসা তোমরা মানুষদেরকে দেখতে পাবে তারা আল্লাহর দিনে ইসলামে প্রবেশ করছে আফওয়াজান দলে দলে প্রবেশ করছে তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে কোরআনে করিমের এই ভবিষ্যৎবাণী আল্লাহ তালার তরফ থেকে দেওয়া এ সুসংবাদ খুব অল্প কিছুদিনের মাঝেই মাত্র খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না আর এক থেকে দেড় বছর পরই আল্লাহর নবী এবং নবীর সাথে সাহাবা একরাম তারা সচক্ষে দেখতে পাইছে এইভাবে কোরআনের সত্যতা কোরআনে করিমের আল্লাহর দেওয়া সুসংবাদ এই সুসংবাদের তারা ধারক হয়েছে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কাকে বিজয় করছেন মক্কা যেদিন বিজয় হয় এক ফুটা রক্ত মক্কার জমিনে পড়ে নেই এইভাবে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামকে একটা বিজয় দান করছে আর মক্কা এটা বিজয় হয়ে যাওয়ার পর গোটা আরবে শুধু মক্কায় না মক্কা সহ মক্কার আশেপাশে গোটা আরবে আল্লাহর রসুলের দরবারে লোকেরা আসা শুরু করলো ইসলাম ধর্ম গ্রহণের হিরিক পড়ে গেল এমনকি আল্লাহর রসুল যে বাইয়াত গ্রহণ করবেন মুসলমান বানাবেন একা আল্লাহর রসুল কুলাতে পারছিলেন না হজরত উমরকে দায়িত্ব দিলেন উমর তুমি নারীদের বাইয়াত গ্রহণ করো উমরকে দায়িত্ব দিয়ে দিলেন যে উমর তুমি আলাদা মজলিস করো সেই মজলিসে তুমি যারা নারীরা আসতেছে তাদেরকে তুমি বেয়াত করো তাদেরকে তুমি মুসলমান বানাও এইভাবে মুসলমান হওয়ার একটা ঢল নাম এরকম ভাবে মুসলমান হওয়া শুরু হইল লোকের আল্লাহ রসুলের জীবনের এই অংশে এসে মক্কা বিজয়ের পর কারণ দেখেন নবী করিম সাল্লাহ আলহি চল্লিশ বছরের জীবন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের নিষ্কলুষ জীবন তার আমানতদারি তার সত্যবাদিতা তার সততা ছোট অবস্থা থেকে এই মানুষটাকে দীর্ঘদিন মক্কার যারা সাধারণ জনতা মক্কায় যাদের আসা যাওয়া সবাই কিন্তু সচক্ষে দেখছে এরা সবাই জানতো যে এই মানুষটা সত্য এই মানুষটা সত্যের উপর আছে সততার উপর আছে এই মানুষটার কথা যদি বাস্তবায়িত হয় এই মানুষটা যদি নেতৃত্বে আসে এই মানুষটার কথা মতো যদি সমাজটা চলে এই সমাজের মাঝে কোনো অবিচার অত্যাচার জুলুম থাকবে না ইনসাফ ভিত্তিক একটা ভারসাম্যপূর্ণ সমাজ তৈরি হবে সবাই বুঝে কিন্তু সবাই এটা বুঝার পরও শুধুমাত্র কোরাইশ নেতৃত্বের ভয়ে কোরাইশদের দাপটের কারণে এরা কেউ ইসলাম ধর্ম গ্রহণও করতে পারে নাই মোহাম্মদুর রসুল্লাহর কাছে আসতেও পারে এতদিন পর্যন্ত আসতে পারে গোটা আরব যে এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এর কারণ কি ছিল এরা এতদিন পর্যন্ত বুঝে নাই যে মোহাম্মদুর রসুল্লাহ সত্য মোহাম্মদুর রসুল্লাহর কথা সত্য তার দাওয়াত সত্য এই দাওয়াতকে গ্রহণ করার মাঝেই আমাদের শান্তি আমাদের কামিয়াবি এটা এতদিন পর্যন্ত কি এই মক্কা মক্কার আশেপাশের লোকেরা মক্কার বিভিন্ন গুত্রগুলো এরা এতদিন পর্যন্ত বুঝে নাই অবশ্যই বুঝছে কিন্তু সমস্ত কিছু বুঝার পরও এতদিন পর্যন্ত এরা মুসলমান হয় নাই ইসলামকে গ্রহণ করে নাই মোহাম্মদুর রসুল্লাহর পতাকা তোলে আসে নাই এটার কারণ কি কারণ হলো কুরাইশদের ভয় কুরাইশদের দাপট মুসলমান যদি হয়ে যাই তাহলে মক্কার কুরাইশরা তো আমাদের উপর নির্যাতন করবে আমরা মক্কায় ঢুকতে পারুন না ব্যবসা বাণিজ্য করতে পারুন না এই ভয়ে শুধুমাত্র কুরাইশদের ভয়ে এতদিন পর্যন্ত আশেপাশের গোত্রগুলো এরা বেইমানির উপর ছিল নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন আল্লাহ রসুল মসজিদে হারামে প্রবেশ করলেন বেলালকে আজানের দায়িত্ব দিলেন বাইতুল্লার ছাদে উঠে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু যে বাইতুল্লার মাতফে আজ থেকে ১৩ বছর আগে আজ থেকে দশটা বছর আগে চরম নির্যাতনের শিকার ছিলেন গোলাম বেলাল সেই বেলাল আজকে বাইতুল্লাহর মুয়াজিন সে বেলাল আজকে বাইতুল্লাহর কি মুয়াজিন বাইতুল্লাহর ছাদে উঠে বেলাল যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান আজানের শব্দগুলো কি উচ্চারণ করলেন পূর্ণ মক্কায় যখন বেলালের আজানের ধ্বনি গুঞ্জরিত হলো নবী করিম সাল্লাসাল্লাম আজানের পর সমবেত জনতার উদ্দেশ্যে তিনি যখন ঘোষণা দিলেন আজ তোমরা সবাই নিরাপদ বাইতুল্লাহ প্রবেশ করার পর আজানের পর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা বিজেতা এক সময় চরম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে হিজরতকারী সেই নবী মোহাম্মদ রসুল্লাহ মক্কায় প্রবেশ করে মক্কাকে বিজয় করে তিনি বাইতুল্লার আজকে বাইতুল্লার ইমাম বাইতুল্লার সর্দার তিনি ঘোষণা দিচ্ছেন আজকে তোমরা সবাই নিরাপদ আজকে তোমাদের যারা মসজিদে হারামে প্রবেশ করবে তারা নিরাপদ তাদেরকে কিছু করা হবে না যারা ঘরের মাঝে প্রবেশ করে ঘরের দরজা আজকে বন্ধ করে দিবে তারা সবাই নিরাপদ তাদের ঘরে কেউ টোকা দিবে না আজকে যারা নিজেদের হাতের হাতিয়ারকে শুধুমাত্র রেখে দিবে হাতিয়ার হাতে নিয়ে যারা আগাবে না আজকে তারাও নিরাপদ এমন কি আজকে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তার ঘরে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে যেই আবু সুফিয়ানের নেতৃত্বে ওহুদের যুদ্ধ থেকে নিয়ে শুরু করে এই আট বছরের মক্কার সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয়েছে মুসলমানদের বিপক্ষে আল্লাহ রসুল বলতেছেন আজকে তোমরা যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিবে তারাও নিরাপদ এক সাধারণ ক্ষমা আল্লাহর রসুল যখন ঘোষণা করছেন করলেন আল্লাহর রসুলের এই ক্ষমার ঘোষণার ফলাফল কি হলো মক্কার বড় বড় সর্দার এতদিন পর্যন্ত যারা ছিল মক্কার নেতৃত্বে ইসলাম মুসলমানদের বিপক্ষে নেতৃত্বে যারা ছিল যারা আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে নিয়ে কটুক্তিমূলক কবিতার রচয়িতা ছিল কটুক্তিপূর্ণ সাহিত্যের রচয়িতা ছিল এরা সব আল্লাহ রসুলের সামনে আসলো তাদের সেই চল্লিশ বছরের চেনা আলামিনের সামনে এসে তারা আল্লাহর রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করলো আর মক্কার এই সমস্ত নেতৃত্ব তারা আল্লাহর রসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সব ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল আর নবী করিম আলহি আসাল্লাম এই দশ বছর পর মক্কায় যখন প্রবেশ করলেন তেরো বছর পর্যন্ত যারা তাকে নির্যাতন করেছে তার সাহাবিদের উপর নির্যাতন করেছে অসংখ্য সাহাবা একরামদেরকে যারা নির্যাতন করে হত্যা করেছে তিনি যখন তাদের কাছে প্রবেশ করতেছেন একটা উটের মাঝে সোয়ার হয়ে তিনি মক্কায় তিনি আসতেছেন জান্নাতুল মোয়াল্লা আছে না জান্নাতুল মোয়াল্লার পথ দিয়ে আল্লাহর রসুল তিনি প্রবেশ করেছেন মক্কা ভূমিতে আল্লাহর রসুল তার মানে হাদিসের মাঝে আসছে যে সাহাবা একরাম ওনারা বর্ণনা করতেছেন যে আমরা নিজের চোখে এখনো দেখতে পাচ্ছি যে আল্লাহর রসুল যখন মক্কায় প্রবেশ করতেছেন ওনার মাথাটা এত বেশি নিচের দিকে অবনমিত ছিল যে ওনার থুতনি ওনার থুতনি এটা ওনার হ্যাঁ ইয়ার সাথে এটা লেগে যাচ্ছিল এরকমভাবে নিচের দিকে আল্লাহ রসুল তাকানো ছিলেন আর তার চোখ থেকে এরকমভাবে কান্না আল্লাহ রসুলের চোখ থেকে এরকম ভাবে অসুরু ঝরতেছিল হ্যাঁ আল্লাহ রসুলের চোখ থেকে অসুরু ঝরতেছিল আর জবানে আল্লাহ রসুল বলতেছিলেন ইন্না ফতাহ আলাকা মুবিনা আল্লাহ রসুল মুখে এই আয়াত পড়তেছিলেন ইন্না না আলাকা ফতহাম মুবিনা ইন্না না আলাকা ফতহাম মুবিনা এরকম ভাবে আল্লাহ রসুল প্রবেশ করতেছেন আর আল্লাহ রসুল উপরের দিকে তাকাচ্ছেন না আজকে তার মাঝে কোনো বিজয়ী বীরের যে দাপট সেই দাপট নিয়েও মক্কায় প্রবেশ করতেছেন না এত ১৩ বছরের যে এই সমস্ত কাফের ১৩ বছরের যে এই সমস্ত জালেন তেরো বছর যারা জুলুম করেছে যারা নির্যাতন করেছে এদের উপর কোনো দাপট তিনি দেখাচ্ছেন না বরং আল্লাহ রসুল নিচের দিকে তাকিয়ে তার চোখ থেকে অশ্রু ঝরতেছে আর এরকম ভাবে তিনি ইন্না মুবিনা কোরআনে করিমের আয়াত পড়তে পড়তে তিনি বাইতুল্লাহ প্রবেশ করতেছেন তো আল্লাহর রসুলের এই ক্ষমার আচরণ আর আল্লাহর রসুলের আজকের এই নম্র আচরণ এর ফলাফল কি হইল এর ফলাফল তো এটা হইল যে আল্লাহর রসুলের ক্ষমার বিনিময়ে এই সাধারণ ক্ষমার বিনিময়ে এই মক্কার এতদিনের যে সমস্ত কাফের এরা জাহান্নামের কিনারায় ইসলাম মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে যারা জাহান্নামের কিনারায় অবস্থান করতেছিল মৃত্যু হবে আর জাহান্নামের গর্তের মাঝে তাদেরকে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুলের এই ক্ষমার আচরণের বিনিময়ে সেই মানুষগুলো ইসলামে দীক্ষিত হয়ে চির জান্নাতি হিসেবে রাজিয়াল্লাহ তালা আনহু এই উপাধি লাভ করে এই উপাধি লাভ করতে আর এর ফলাফল কি হইল এর আরেকটা ফলাফল আছে আরেকটা ফলাফল কি হইল পূর্ণ আরবকে দেখতেছিল কোরাইশেরা পরে কি বাইতুল্লার খাদেম হিসেবে বাইতুল্লার পরিচালক হিসেবে বাইতুল্লাহ যে আল্লাহর ঘর এই কমিটির মেম্বার কারা কোরাইশরা বাইতুল্লাহর সেবক কারা কুরাইশরা বাইতুল্লাহর সর্দার কারা কুরাইশরা কুরাইশরা যেদিকে দিকে যাবে বাইতুল্লাহ অধিবাসীরা তো সেদিকেই যাবে কারণ কুরাইশরাই তাদের সর্দার এতদিন পর্যন্ত ইসলাম মুসলমানদের বিপক্ষে তারা ছিল কেন কুরাইশরা বিপক্ষে ছিল আজকে যখন কুরাইশরা ইসলাম মুসলমানদের পক্ষে কুরাইশরা এতদিনের বিরোধী কুরাইশরাই আজকে মুসলমান কুরাইশরাই মুসলমান হয়ে গেছে সুতরাং বাইতুল্লাহকে যারা ভালোবাসে যারা বাইতুল্লাহকে ভালোবাসে বাইতুল্লাহর সর্দারদেরকে যারা ভালোবাসে বাইতুল্লাহর সর্দাররা যেদিকে যায় তারা সেদিকে যেতে চায় এরা সব তাদের জন্য ইসলামের দুয়ার এখন খুলে গেল এটা আগে থেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে চিনে তার সত্যতা তার সততা তার ইনসাফ তার আমানতদারি সমস্ত কিছুই তারা জানে কিন্তু এতদিন মুসলমান হচ্ছিল না কেন যে কমিটির মেম্বাররা এরা তো কেউ এটাকে সমর্থন করেন কমিটির মেম্বাররা যখন সমর্থন দিয়ে দিছে বাকি সবাই কি সমর্থন দিয়ে দিছে এখন আর একজন একজন মুসলমান হয় না দলে দলে হাদিসের মাঝে আসছে ইয়ামান থেকে একটা কাফেলা আল্লাহ রসুলের কাছে যে আসলো এ কাফেলার সংখ্যাই ছিল প্রায় সাতশো এরকম অগণিত এর ফলাফল আরো পরিষ্কার আল্লাহর রসুল যখন মক্কা বিজয় করেন তখন আল্লাহর রসুলের সাথে সাহাবা একরামদের কাফেলা ছিল আট হাজার আট হাজার কত ছিল আট হাজার আট হাজার ছিল সাহাবা একরামদের কাফেলা আল্লাহর রসুল যখন বিদায় হজের ভাষণ দেন তখন শুধুমাত্র আরাফার ময়দানে উপস্থিত ছিল এক লক্ষ এক লক্ষ সাহাবায় এক লক্ষ সাহাবায় তেরো বছর মক্কার মেহনতের পর আল্লাহর রসুলের মক্কা থেকে এবং মদিনা থেকে তেরো চোদ্দ বছরের মেহনত দ্বারা অর্জিত সাহাবা একরামদের সংখ্যা কত বদরের ময়দানে তিনশো তেরো অহুদের ময়দানে সাড়ে সাতশো আহজাবে এক থেকে দেড় হাজার চতুর্থ হিজড়ির ঘটনা আহজাব হুদেই বিয়ার সন্ধিতে আল্লাহর রসুল যখন আসেন ষষ্ঠ হিজড়ির ঘটনা সাথে সাহাবা একরামদের সংখ্যা কত ষোলোশো ষোলোশো সাহাবা একরাম হুদাই বিয়ের সময় মক্কার তেরো বছর মদিনার ছয় বছর মোট কত বছর ১৯ বছর ১৯ বছরে তৈরি হয়েছে কতজন ষোলোশো জন উনিশ বছরে তার দুই বছর পরে যখন মক্কা বিজয় সেই ষোলোশো থেকে সংখ্যা কত হইল আট হাজার ষোলোশো থেকে সংখ্যা কত আট হাজার এই হুদাই বিয়ের সন্ধির ফলাফল এটা উদয় বিয়ের সন্ধির দ্বারা মক্কার সাথে যুদ্ধ বিরতি যখন ঘোষণা হয়েছে আর যুদ্ধ হবে না তখনই মুসলমান হওয়ার হিরিক শুরু হয়ে গেল ষোলোশো থেকে আট হাজার দুই বছরে আর তারপর দুই বছরে আট হাজার থেকে এক লাখ আট হাজার থেকে এক লক্ষ এই সুরায় নাসর যখন নাজির হয় খাইবারের জমিনে সুরে নাসর যখন নাজিল হয় আল্লাহ রসুলের সাহাবা একরামদের মনের মাঝে আনন্দ শুরু হয়ে গেল কারণ কোরআনে করিমের আয়াত নাজিল হওয়ার পর সাহাবা একরামদের ইমান তো এরকম ইমান ছিল যে তারা এটা চিন্তা করতেন না আমরা কি অবস্থার মাঝে আসি তারা এটা চিন্তা করতেন যে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা চলে আসছে বিজয় আসছে বিজয় আসবে কোরআনে করিমের আয়াত নাজিলের ব্যাপারে আল্লাহ তালার এক একটা আয়াতের ব্যাপারে তাদের একই ছিল এত বেশি যে তখনই আয়াত নাজিলের সাথে সাথেই তারা আনন্দিত হয়ে যাইতেন যখন আয়াত নাজিল হইত আয়াত নাজিলের সাথে সাথেই সাহাবা একরাম ওনারা নিজেদের অবস্থা দেখতেন না ওনারা কোরআনে করিমের আয়াত দেখতেন আমরা কি অবস্থায় আসি হালের উপর তাদের ইমান ছিল না অবস্থার উপর তাদের ইমান ছিল না যে আমার থাকার ঘর নাই এইটার উপর তাদের ইমান ছিল না তাদের ইমান ছিল আল্লাহ তালার তরফ থেকে বলা হয়েছে বিজয় আসবে সুতরাং এই বিজয় আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি যে এখন এই অবস্থার আছি এই অবস্থার উপর সংশয় এই ছিল সাহাবা একরামদের ইমান তো আল্লাহ রসুলের সাহাবা একরাম ওমর খুশি হয়ে গেল হজরত আবু বকর রাজি আল্লাহ তালু খুশি হয়ে গেছেন কারণ কি মক্কা বিজয় হবে কিন্তু হজরত আব্বাস রাজি আল্লাহ তালু হজরত আব্বাস তিনি খাটতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদতেছেন কেন সবাই আনন্দিত হজরত আব্বাস রাজি আল্লাহ তালু তার জবাব দিলেন হে আল্লাহ রসুল আল্লাহ তালার তরফ থেকে যেই দায়িত্ব দিয়ে যে উদ্দেশ্য দিয়ে আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ তারা সুসংবাদ দিচ্ছেন যে সে উদ্দেশ্য অতি তাড়াতাড়ি পূরণ হয়ে যাচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠাইছেন অতি তাড়াতাড়ি তা পূরণ হয়ে যাচ্ছে আর যখন আল্লাহ তালের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে যখন সত্য দিনের বিজয় অর্জিত হয়ে যাবে হে আল্লাহ রাসুল আল্লাহ তো তখন আপনাকে বেশি দিন আমাদের মাঝে রাখবেন না আল্লাহ তালা তো আপনাকে আমাদের থেকে তখন তার কাছে নিয়ে যাবেন এই জন্য আমি আব্বাস কাঁদতেছি এই জন্য আমি কাঁদতেছি এই সুরায় নাসুরটা একই সাথে মুসলমানদের বিজয়ের একটা সংবাদ ছিল আর আল্লাহর রসুলের বিদায়ের সংবাদ ছিল এই সুরায় নাসরের মাঝে সাহাবা একরাম আল্লাহর রসুলের ইসলামের বিজয়ে ঠিক যেরকমভাবে আনন্দিত হইছেন যখন এটাও ভাবছেন যে এর দ্বারা তো আল্লাহর রসুলের বিদায় বিদায় হয়ে যাচ্ছে সাহাবা একরাম তাদের চোখের পানিকে ধরে রাখতে পারেন নাই তো দেখেন এই সুরায় নাসরের মাঝে আল্লাহ তালার তরফ থেকে সাহাবা একরামদেরকে এই ওয়াদা দেওয়া হচ্ছে ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফতহি যে যখন আল্লাহ তালার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে নাসা আর তোমরা মানুষদেরকে দেখতে পাবে যে তারা আল্লাহ তালার দিনে প্রবেশ করছে আফওয়াজান দলে দলে তখন তোমাদের করণীয় কি বিজয় যদি অর্জিত হয়ে যায় বিজয় যদি অর্জিত হয়ে যায় তখন বিজয়কে উদযাপন তোমরা কিভাবে করবে বিজয় তো হয়েছে বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে এখন মুসলমানরা ইসলামের এই বিজয়কে কিভাবে উদযাপন করবে এই বিজয় উদযাপনের দিক নির্দেশনা এটাও থাকা দরকার না ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জায়গায় পরাজয় করণীয় সাথে সাথে বিজয় করণীয় উভয়টা শিক্ষা ইসলামে আছে যখন পরাজয় হয়ে যায় ইসলাম মুসলমানরা যখন সমাজের পরাজিত শক্তি তখন তোমাদের করণীয় কি এই শিক্ষা আল্লাহর কোরআন মুসলমানদেরকে দেয় নাই আল্লাহর কোরআন মুসলমানদেরকে সে শিক্ষা দিছে যে এখন তোমরা পরাজিত শক্তি এখন তোমাদের পরাজয় দিনে হক এখন পরাজিত দিনে বাতিল এখন বিজয়ী এখন দিনে হক তোমরা ততটুকু পালন করতে পারো দিনে বাতিল যতটুকু তোমাদেরকে দিনে হক পালন করার অনুমতি দেয় তারা যতটুকু অনুমতি দেয় তোমরা ততটুকু পালন করতে পারো আর যতটুকু দিনে বাতিল দিনে হক পালনের অনুমতি দেয় না ততটুকু দিনে হক তোমরা পালন করার ক্ষমতা রাখো না এই অবস্থায় কিভাবে তোমরা দিনে হকের উপর কায়েম থাকবে দায়ন থাকবে দিনে হকের উপর কিভাবে চলবে সেই সেই দিক নির্দেশনা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসে এবং কোরআনে করিমের মাঝে মুসলমানদের জন্য আছে ঠিক সেইভাবে যখন দিনে হক বিজয়ী হবে ইসলাম যখন বিজয়ী হবে দিনে বাতিল যখন পরাজিত হবে দিনে বাতিল ততটুকুই বাতিল পন্থীরা পালন করার অনুমতি পাবে দিনে হক যতটুকু তাদেরকে দিনে বাতিল পালন করার অনুমতি দেয় যেইভাবে দেয় সেইভাবে পালন করবে আর দিনে হক যতটুকু অনুমতি দিবে না বাতিল পন্থীরা ততটুকু দিনে বাতিল পালন করতে পারবে না এই অবস্থায় যখন ইসলাম মুসলমানদের বিজয় তখন মুসলমানরা বিজয়টাকে উদযাপন কিভাবে করবে শক্তির দ্বারা করবে ক্ষমতার দ্বারা করবে অত্যাচার দ্বারা করবে নির্যাতন জুলুম দ্বারা করবে এত দিনের শক্তিশালী দাপটশালী বিজয়ী শক্তি যারা ইসলাম মুসলমানদের উপর নির্যাতন করেছে আঘাত করেছে তাদেরকে শনাক্ত করে করে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কি ইসলাম মুসলমানরা বিজয়ের পর পালন করবে যে যেইভাবে নির্যাতন করা হয়েছে সেইভাবে প্রতিশোধ গ্রহণ করা হবে এটি কি মুসলমানদের আচরণ হবে এই শিক্ষাটা কোরআন মুসলমানদেরকে দিচ্ছে যে বিজয় যখন অর্জিত হবে তেরো বছরের মজদুম জনপথ সেই মক্কা যখন তোমাদের বিজয় হবে মুসলমানটা শুনে রাখো হে মোহাম্মদুর রসুল্লাহ আপনি শুনে রাখেন বিজয়টা কিভাবে উদযাপন করবেন বিজয় দেওয়ার এক বছর আগে আল্লাহ তালা নবীকে এবং সাহাবা একরামকে বিজয় উদযাপনের নীতিমালা কিভাবে বিজয় উদযাপন হবে সেই শিক্ষা আল্লাহ তালা দিচ্ছেন এটা বোঝার চেষ্টা করতে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান দয়াময় প্রভু আল্লামাল কোরআন তিনি কোরআনটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর অনেক বড় দয়া তিনি তোমাদেরকে কোরআনটাকে শিক্ষা দিয়েছেন কোরআনের মতো একটা গ্রন্থ তিনি তোমাদেরকে দিয়েছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান তিনি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান তাকে আবার কথা বলা শিক্ষা দিয়েছেন আল্লাহর নিয়ামতের আলোচনা হচ্ছে দয়াময় প্রভু কত রহম কত দয়াবান তার দয়া তিনি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এটা কার দয়া আল্লাহর দয়া তোমরা যে মানুষ তোমরা যে কুকুর নও তোমরা যে আজকে অন্য কোনো পশু নও কোনো হিংস্র পশু না আজকে তোমরা কোনো গৃহপালিত পশুও না তোমরা মানুষ এটা কার দয়া এটা আল্লাহর দয়া কিন্তু মানুষ হিসেবে সৃষ্টি করার এই দয়ার আগে আল্লাহ বলতেছেন কোন দয়ার আলোচনা যে আল্লাহর অনেক দয়া তিনি তোমাদেরকে কোরআন নাজিল করছেন তোমাদের কোরআন দিচ্ছেন কারণ কোরআনের শিক্ষাটা এটা মনুশক্তির শিক্ষা মানুষ হিসেবে সৃষ্টি তোমাকে করা হয়েছে কোরআনের শিক্ষায় যদি নিজেকে আলোকিত করতে না পারো এই মানুষ এই মনুষ্যত্ব পশুত্বের চাইতেও নিম্ন স্তরে চলে যাবে তখন মানুষ হিসেবে তোমার কোনো দাম থাকবে না একটা পশুর চাইতেও তুমি নিকৃষ্ট হয়ে যাবে আর কোরআনের এই শিক্ষায় কোরআনের এই আলোয় যখন তুমি আরো আলোকিত হবে তখন কোরআনের আলোয় আলোকিত হওয়ার মাধ্যমে মানুষ হিসেবে তোমার মর্যাদা আল্লাহর ফেরেস্তাগুলির চাইতে উঠল মানুষ হিসেবে তোমার মর্যাদা এই জন্য মানুষের দরকার কি কোরআনের শিক্ষা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা যখন মানুষ পাবে তখন সে মানুষ হবে তখন সে আল্লাহর খলিফা হবে তখন সে আশরাফুল মাখলুকাত হবে কিন্তু কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত একজন মানুষ তার উপমা তার দৃষ্টান্তটা কোরআনই দিছে উলাইকাল আনাম তারা তো কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই কোরআনের আলোয় আলোকিত হয় নাই সুতরাং চতুষ্পদ একটা প্রাণী আর মাঝে তফাৎ বালহুম আজল বরং সে চতুষ্পদ একটা প্রাণীর চাইতে উনিকৃষ্ট তাই দেখেন ইসলাম একটা পূর্ণাঙ্গ দিক মুসলমানরা যখন বিজয় অর্জন করবে তখন তাদের করণীয় কি সেই শিক্ষা আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে মুসলমানদেরকে দিয়েছেন সুরায় নাসরের মাধ্যমে করণীয় কি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আল্লাহ যখন বিজয় দান করবেন আল্লাহর সাহায্য যখন এসে যাবে দলে দলে লোকেরা যখন ইসলামে প্রবেশ করতে থাকবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা তোমরা তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করতে থাকো তোমরা তোমাদের প্রভুর শুক্রিয়া আদায় করতে থাকো আল্লাহ তালার শুক্রিয়া আদায়ের মাঝে বিজয়ীটাকে উদযাপন করো ওয়াস্তাগফিরুহু আর আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকবে একটা কি কাজ হলো শুক্রিয়া আদায় করা আর আরেকটা কাজ কি ক্ষমা প্রার্থনা করা ইন্নাহু কানা তৌবা নিশ্চয়ই আল্লাহ তিনি তিনি তো বান্দার তৌবা বান্দার তৌবাকে তিনি কবুল করেন তিনি তৌবাকে কবুলকারী তাই বিজয় উদযাপনের জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিক নির্দেশনা দিচ্ছেন কি দিক নির্দেশনা যে আপনার বিজয় আসতেছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আপনার বিজয় আসতেছে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন বিজয় আসতেছে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে থাকেন নবী যখন এই নাজিল হয় আয়াত নাজিলের পর তিনি সার্বক্ষণিক ইলাইকা এমনকি হাদিসের মাঝে এটাও আসছে আল্লাহ রসুল সেজদার মাঝে ওই দোয়া পড়তেন এমনি তো আল্লাহ রসুলের আদত ছিল সেজদার মাঝে পড়তেন সুবাহান রব্বিয়াল আলা কিন্তু যখন সুরায় নাসর নাজিল হয়ে গেল সুরায় নাসর নাজিল হওয়ার পর আল্লাহ রসুল শেষদার মাঝে এই দোয়া পড়তেন সুবাহানাকাল্লাহুম্মা বিহামদিকা আনহু আল্লাহর করলেন হে আল্লাহর আপনি তো শিক্ষা দিয়েছেন শেষদার মাঝে সুভান রব্বিয়াল আলা পড়া আপনি এই দোয়া কেন পড়ছেন আল্লাহর রসুল জবাব দিয়েছেন আল্লাহ তো আমাকে তার শুক্রিয়া আদায় করার হুকুম দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাকে ইস্তেগফারের হুকুম দেওয়া হয়েছে আমি আল্লাহ তালার হুকুমকে পালন করতেছি আল্লাহ রসুল এইভাবে সার্বক্ষণিক এই ইস্তেগফারের মাঝে এবং আল্লাহ তালার শুক্রিয়া আদায়ের মাঝে তার জবান সবসময় চালু থাকত সুরায় নাসর এ সুরা থেকে আমাদের শিক্ষা কি এ সুরা থেকে আমাদের শিক্ষার কি আছে আমাদের বুঝার কি আছে এখানে বুঝার একটা বিষয় হল ইদাজা আনাসুরুল্লাহি যখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে এখানে কিন্তু এটা বলা হয় নাই ইদা যা আল যখন বিজয় আসবে এটা বলা হয় না বরং বলা হয়েছে যখন আল্লাহর তরফ থেকে বিজয় আসবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তাই মুসলমানদের যখন কোনো বিজয় অর্জিত হবে মুসলমান বিজয় অর্জনের পর এটা মনে করবে এই বিজয়টা আল্লাহ তালার তরফ থেকে এসেছে প্রথম শিক্ষা মুসলমানদের যখন কোনো সফলতা অর্জিত হবে তখন মুসলমান এই সফলতাটাকে কি মনে করবে আল্লাহ তালার তরফ থেকে এসেছে এটা মনে করবে মুমিন এটা ভাববে না এটা আমার কর্মের ফসল এই সফলতা আমার সফলতা এই সফলতার দায়ভার আমার এই সফলতার সংবর্ধনা আমার এই সফলতার সুক্রিয়া আমার এই শিক্ষা এটা মুমিনের আদর্শ মুমিনের আদর্শ কি সফলতা আল্লাহ বিজয়টা কি দিয়েছেন আল্লাহ দিয়েছেন সফলতা যেভাবেই হোক আমার দীর্ঘদিনের পরিশ্রমের পর আমি একটা চাকরি পাইছি চাকরিটা আমার পরিশ্রমে পাই নাই চাকরিটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এইটা সুরাই রসুলের শিক্ষা আমার দীর্ঘদিনের ব্যবসা এটার মাঝে এখন একটা সমৃদ্ধি একটা উন্নতি সাধিত হয়েছে এটা মনে করা যাবে না আমার দীর্ঘদিনের প্রচেষ্টার আমি এখন ফল পাচ্ছি আমার মতোই দীর্ঘদিনের প্রচেষ্টায় আরেকটা ব্যক্তি এই ফল পাচ্ছে না যে ফলটা আমি পাচ্ছি আমার এই ফলটা দিয়েছেন কে আল্লাহ যদি না দিতেন আমি আমার পরিশ্রম দ্বারা পেতাম এটা আল্লাহ তালার তরফ থেকে এসেছে এটা বুঝতাম আমি রোগাক্রান্ত ছিলাম আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি আমি এটার জন্য পথ্য এটার জন্য ঔষধ গ্রহণ করেছি আল্লাহ তালা সুস্থতা দিছে সুস্থতাটা কে দিয়েছেন আল্লাহ দিছে সুস্থতাটা এটা ডাক্তারের দেওয়া না ডাক্তারের চেষ্টা ছিল সুস্থতাটা সুস্থতাটা ঔষধের না ঔষধের কিছু কার্যকারিতা ছিল কিন্তু এই রোগেই ঔষধ খেয়ে এই ডাক্তারের কাছে যেই আরেকজনের সুস্থতা অর্জিত হয় নাই আমার সুস্থতাটা এটা কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে মুসলমান মাত্র তার সমস্ত সফলতা যখনই অর্জিত হবে সফলতাটা যেমন হোক যেভাবে হোক এই সফলতাটাকে মুসলমানরা মনে করবে এটা আল্লাহ তালার তরফ থেকে এসেছে এইটা সুরায় নসরের শিক্ষা সুরায় নসরের দ্বিতীয় সবক প্রথম সবক দ্বিতীয় সবক সফলতাটা অর্জিত হওয়ার পর সফলতাটা অর্জিত হওয়ার পর বাড়ি করছি সফল সফল হয়েছি না একটা বাড়ি আমি করতে পারছি এটা একটা সফলতা না একটা ভালো চাকরি পাইছি এটা একটা সফলতা না এই সফলতা অর্জিত হওয়ার পর মুসলমানের কাজ কি হবে আল্লাহর শুক্রিয়া করা এক কাজ আর দুই কাজ হলো করা এক কাজ শুক্রিয়া আদায় করা আল্লাহ তুমি দিছো এটা বলা এক নাম্বার কাজ প্রথম সবক হইল এটা আমার হয় নাই আমার দ্বারা হয় নাই কার দ্বারা হয়েছে আল্লাহর দ্বারা হয়েছে দ্বিতীয় কাজ হইল যেহেতু আল্লাহর দ্বারা হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আল্লাহ তুমি দিছ এটা বলা তৃতীয় ইস্তেকফার করা আল্লাহ আমি যোগ্য ছিলাম ইস্তেকফার করা আমি আমার তো আসলে যোগ্যতা ছিল না আমি এরকম কিছু করি নাই যে এরকম সফলতা আমার অর্জিত হবে ওরকম কোনো শ্রম আমি দিতে পারি নাই যে শ্রমের বিনিময়ে আমার এই সফলতা আসবে সেই শ্রম তো আমি দিতে পারি নাই আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে তুমি আমাকে এই সফলতা তুমি দান করেছ নবী করিম সাল্লাহ তার পূর্ণ তেরো দশ তেইশ বছরের জীবন যখন সফল হচ্ছে তেইশ বছরের কষ্টের নবুতি জীবন যখন সফল হচ্ছে তিনি বাইতুল্লাহর সামনে যখন যাচ্ছেন দেখেন কিভাবে গেছে মুসলমান তো তার নবীকে আদর্শ মানবে না নবী কিভাবে ঢুকছেন বাইতুল্লায় নবীর চোখ থেকে অশ্রু ঝরতেছিল আর নবীর জবান থেকে ইন্না ফাতাহনা জবান থেকে উচ্চারিত হচ্ছিল যে আল্লাহ এই বিজয় তো তোমার দেওয়া আমার না নবীর জবান থেকে শুক্রিয়া বের হচ্ছিল আর চোখ থেকে অশ্রু বের হচ্ছিল যে আমার ইস্তেকফার বের হচ্ছিল যে এটার যোগ্যতা তো আমার নাই যে একজন মুসলমান যখন চাকরি পাবে এইভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করবে যখন সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবে এইভাবে যাবে শুক্রিয়া আদায় করতে করতে যাবে ইস্তেকবার করতে করতে যাবে এটা মনে করবে না যে আমার প্রতিষ্ঠানে আমি প্রবেশ করছি এটা আমার প্রতিষ্ঠান এটা আমার ২০ বছরের সাধনার ফসল নতুন একটা বাড়ি করছি প্রবেশ করবো কিভাবে যেটা আমার সারা জিন্দিগির কামায়ের ফসল দাপটের সাথে না দাপটের সাথে না দাপটের সাথে প্রবেশ করা যাবে আনন্দ না উল্লাস না করন্দন চাই আল্লাহ তুমি দিচ্ছ এই নিয়ামত আল্লাহ তোমার দেওয়া এই সফলতা আল্লাহ তোমার দেওয়া আমার তো এটার যোগ্যতা নাই এটা আমার যোগ্যতা নাই ছোট বড় সফলতা ছোট হোক বড় হোক বিজয়টা ছোট হোক বড় হোক আল্লামুখী হোক যদি তোমরা শুক্রিয়া আদায় করো লাকুম আমি তোমাদেরকে আমার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব নবী করিম সাল আলহিহাসাল্লাম যখন আল্লাহ তালের হুকুম অনুযায়ী শুক্রিয়া আদায় করতেন ইস্তেকবার করছেন আল্লাহ তারা নিয়ামত বাড়াই দিচ্ছেন না দলে দলে সবাই মুসলমান হয়েছে এটা নিয়ামত না আল্লাহ নিয়ামতকে আরো বাড়াইয়া দিচ্ছেন আট হাজার একরামদের বাহিনী সহ মক্কাকে বিজয় করছেন বিজয়ের সাথে সাথেই এটা বাড়তে থাকে আল্লাহ এইভাবে নিয়ামতকে বাড়ায় হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে কোন বান্দার মাঝে যদি শুকুর কুজারের সিপত থাকে গুণ থাকে তাহলে শয়তান থেকে সে নিরাপদ শয়তান তারা কিছু করতে পারবে কারো মাঝে যদি শুকুর থাকে কি থাকে শুকুরের গুণ থাকে আলহামদুলিল্লাহ এটা বলতে পারে বুক ফুলায় মনের সমস্ত ব্যথাকে আলহামদুলিল্লাহ বলে যে ডাস্টবিনে নিক্ষেপ করতে যাবে মনের মাঝে বিভিন্ন হতাশা ব্যথা আসে না এরকম ভাবে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে সর্বাবস্থায় তার আলহামদুলিল্লাহ সেই চিৎকারে তার মনের মাঝে আশা শয়তানের যাবতীয় নিরাশা হতাশা ব্যথা এই সমস্ত কিছু পড়ে যায় কেউ যদি এরকম সুক্রিয়া আদায়ের গুণ রাখে শয়তান তারা কিছু করতে পারবে এটা কার কথা আসলে আলী থানবী রহমতুল্লাহ আলহের কথা উনি এই কথাটা কিভাবে বললেন উনি আবার এটার দলিলও দিছেন উনি এটার দলিল দিচ্ছেন চমৎকার দলিল আল্লাহ তালার দরবার থেকে আল্লাহ শয়তানকে যখন বিতাড়িত করে দেন শয়তান আল্লাহর কাছে আবদার করলো আল্লাহর কাছে শয়তান ঘোষণা দিল আল্লাহ আমাকে একটা হায়াত দেন আল্লাহ শয়তানকে একটা হায়াত দিলেন শয়তান আল্লাহর সামনে অঙ্গীকার করলো রব্বি হে পরওয়ার যেহেতু আমি পদভ্রষ্টই হয়ে গেলাম আমি দুনিয়াটাকে এই বনি আদমের সামনে চাকচিক্য এবং পূর্ণ ভাবে আমি উপস্থাপন করবো আর তাদের সকলকেই আমি ধ্বংস করে ছাড়বো আমি বনি আদম তাদের সামনে থেকে আমি তাদেরকে আঘাত করব মিম্বাইনি আইদিহিম তারা যখন সামনের দিকে আসবে সামনে আমি থাকবো ধোকা দেওয়ার জন্য ওয়ামিন খালফিহিম তাদের পিছনেও আমার অবস্থান হবে ওয়ান আইমানিহিম তাদের ডান দিকেও আমার অবস্থান হবে ইলিহিম তাদের বাম দিকেও আমার অবস্থান হবে সামনেও আমি থাকবো পিছনেও আমি থাকবো ডানেও আমি থাকব বামেও আমি থাকবো চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে আমি তাদের উপর আমার বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো আমি তাদের উপর চালাবো ওয়ালা তাজিদু আক্তারাহু শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই শুকুর গুজার পাবেন না শয়তান বলতেছি কি বলা তাজিদু আপনি পাবেন না আহম বনি আদমের অধিকাংশকে আপনি পাবেন না কি পাবেন না শাকিরিন আপনি তাদেরকে শুকুর গুজার পাবেন না এতে করে বোঝা যায় তিনি বলেন সরকারের শয়তানের সবচাইতে বড় কৌশল হলো বান্দাকে শুকুর আদায় করতে না দে হইছে বাড়ি হইছে গাড়ি হইছে কিন্তু শুক্রিয়া নাই ভাই কিছু হয় নাই বড় বিপদে আছে ও মাসে লাখ টাকা ভাড়া পাইতেছে তারপরও তার শুকুর নাই খালি দুঃখ বড় বিপদে আছে এটি শয়তানের কৌশল ওর ক্ষুদা আরো বাড়ায় দাও ওর ক্ষুদাটাকে বাড়িয়ে দেয়া যত বেশি তার পেট ভরা খুব বেশি তার ক্ষুদা ক্ষুদাটাকে বাড়িয়ে দেয়া এটা কার কৌশল শয়তানের কৌশল তোমার তো কিছুই নাই দেখো না পুরো দুনিয়াটা কত বড় তোমার কতটুকু আছে তোমার মাত্র পাঁচটা বাড়ি ঢাকা শহরে পাঁচটা বাড়ির কোনো দাম আছে পাঁচটা বাড়ির ঢাকা শহরে কোনো দাম আছে পৃথিবীটা কত বড় তুমি তো কিছুই পৃথিবীর অর্জন করতে পারো নাই শয়তান পেরেশান পেরে দেয় আর ওনার পেরেশানি শেষ হয় উনি আরো পেরেশান হয়ে যেতে থাকে আমার তো কিচ্ছু নাই আমার তো আরো লাগবে এই জন্যই যার যত আছে তার ক্ষুদা তত বেশি এই কৌশলটা কার সন্তানের কাজ হইল শুকুর থেকে বাধা প্রদান করা তোমার কিছু হয় নাই তোমার নাই কিছু এই বুঝতে দেওয়া তাই হাকিমুল হজরত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি শিক্ষা দেন যদি শয়তান থেকে বাঁচতে চাও তাহলে বলো আমার আছে এটা বলো আমার আছে তাহলে শয়তানের সামনের দিক দিয়ে আক্রমণ করছে তোমার নাই পিছন দিক দিয়ে আক্রমণ করছে নাই ডানেও সে বুঝাইতেছে তোমার নাই বাম দিক থেকে বুঝাইতেছে তোমার কিছু নাই এত যে বুঝাইলো তোমার কিছু নাই তুমি কইলে আমার আছে তাহলে শয়তানের সব কথার জবাব হয়ে গেল না সমস্ত চক্রান্ত শয়তানের এক কথাই শেষ আর সেই কথাটা কি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার সহবতে অনেক সফর করতে দিছে ওনার সাথে অনেক সফর করছি তো সার্বক্ষণিক দেখতাম ওনার জবান থেকে খালি এই দোয়া পড়ত আল্লাহ লাকাল হামদু লাকা শুক্র খালি পড়ত আল্লাহ হে আল্লাহ লাকাল হামদু তোমার জন্য এই সমস্ত প্রশংসা লাকা শুক্র তোমার জন্য অনেক শুকর সবসময় পড়তে আল্লাহ লাকাল হামদু লাকা শুক্র পড়তে আজিব সবসময় পড়তে সব সময় দোয়া পড়তেছেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়ালাকা শুক্রু কারণ এই মানুষটার শয়তান কিভাবে আঘাত করবে ঢাকা যখন লেখাপড়া করতে আসছি ছিয়ানব্বই সাল তারপর থেকে হুজুরের শেষ জীবন পর্যন্ত হুজুরের কাছে লেখাপড়া করা থেকে খ্যাতমত করার সুযোগ হয়েছে কোনো দিন কোনো উপলক্ষে কোনো কারণে তার জবান থেকে কাউকে নিয়ে গিবত করতে দেখি নাই কেউকে নিয়ে কোনো সমালোচনা করতে দেখি কেমন জীব কারণ জবানের মাঝে সবসময় তো শুক্রিয়া এই সুরায় থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে এই শিক্ষাটা আমাদের মাঝে আসা চাই সমস্ত সফলতা সমস্ত উন্নতি অগ্রগতি সমৃদ্ধি এটা আমি নিজে অর্জন করি নাই যা আমার অর্জিত হইছে কে দিছেন আল্লাহ দিছেন এটা এক নম্বর সবক খালি শুনলে হইব না সবক অর্জন করতে হইব এক নম্বর সবক আর দুই নম্বর সবক হইল যে আল্লাহ তোমার শুক্রিয়া আমার মাঝে কোনো হতাশা নাই তুমি যা আমাকে দিছ আমি তৃপ্ত আমি খুশি আছি তোমার আল্লাহ তালা আমাদের জীবনের সর্বাবস্থায় আল্লাহ তালার উপর রাজি খুশি হিসাবে আল্লাহ তালার সাথে আমাদের মোলাকাত করার তৌফিক দান করুক আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল